রং ধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মানুষ সৃষ্টিগতভাবেই বিনোদন প্রেমী ইচ্ছা অনিচ্ছায় কেউ বা মনের অজান্তেই গেয়ে ওঠে জীবনের গান সতেজ করে অন্তর সত্তাকে তখনই এক অমীয় ভালো লাগায় ভরে ওঠে ঝিমিয়ে পড়া হৃদয় রাজ্য কানায় কানায় আন্দোলিত হয় প্রতিটি প্রহর সভ্য পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি চলছে এই বিনোদন বা সংস্কৃতি চর্চা তবে দুঃখজনক হলেও সত্য যে এই সুস্থ চর্চা আজ পরিণত হতে চলেছে অসুস্থ চর্চায় নৈতিক অবক্ষয় আর ধর্মীয় মূল্যবোধহীন এই ধারা কখনোই কাম্য নয় তাই আপামর জনতার কাছে শুদ্ধ সংস্কৃতি পৌঁছে দেওয়ার মাধ্যমে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে দেশের স্বনামধন্য সংগঠন রংধনু সাংস্কৃতিক ফোরাম এরই ধারাবাহিকতায় প্রতিভাবান সঙ্গীত শিল্পী কারি বাশার মাহমুদের কথা সুর ও কণ্ঠে রংধনুর সপ্তম আয়োজন বিনোদন বন্ধুরা শুনুন তাহলে দেশের স্বনামধন্য সংগঠন রংধনু সাংস্কৃতিক ফোরামের সঙ্গীত পরিচালক উদীয়মান গীতিকার ও সুরকার কারি বাশার মাহমুদের প্রথম একক অ্যালবাম বিনোদন বিনোদন বিনোদন